সানডে সাসপেন্স শুধুমাত্র মির্চিলে মানসিক অবস্থা কেমন শান্ত আছে নিজের দোষের জন্যই যে ও শাস্তি হচ্ছে সেটা মেনে নিয়েছে বলেই মনে হয় আপনি এসেছেন দারোগা বাবু আপনারা কথা বলুন আমার লোক বাইরেই আছে আপনি কেন এলেন দারোগাবাবু এই পাপিকে শেষবার দেখার লোভ সামলাতে না পেরে তোমার কাছ থেকে কয়েকটা কথা জানার ছিল ত্রৈলক্ষ এখন আর নতুন করে কি জানতে চান আপনি তো জিতে গেলেন দারোগাবাবু আমি হেরে গেলাম আমাকে সরকার ফাঁসি দেবে আর আপনাকে পুরস্কার তোমার জীবন কাহিনী জানতে চাই আমায় বলবে বলবো সব বলবো ফেলুদার আগে বোমকেশের আগে কিরিটিরও আগে ছিলেন এক বাঙালি গোয়েন্দা প্রিয়নাথ মুখোপাধ্যায় কিন্তু প্রিয়নাথ কোনো কাল্পনিক চরিত্র নয় সত্যি সত্যি লালবাজারের ডিটেকটিভ ডিপার্টমেন্টের দারোগা আঠেরোশো আটাত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত প্রিয়নাথ চাকরি করেন কলকাতা পুলিশে এবং নিজের দীর্ঘ তিরিশ বছরের কর্মজীবনে নিজের দেখা এবং অনুসন্ধান করা নানান অপরাধ নিয়ে শুরু করেন বাংলার প্রথম ক্রাইম ম্যাগাজিন দারোগার দপ্তর কলকাতা পুলিশের খাতায় সম্ভবত প্রথম সিরিয়াল কিলার একজন মহিলা ত্রৈলোক্য তারিণী একাধিকবার আইনকে ফাঁকি দিলেও শেষে প্রিয়নাথই ত্রৈলোক্যকে খুনের দায় গ্রেপ্তার করেন ত্রৈলোক্যর ফাঁসির সাজা হয় ফাঁসির আগে কারাগারে প্রিয়নাথ দেখা করতে যান ত্রৈলোক্যর সঙ্গে তার জীবন কাহিনী শুনতে সেই জীবন কাহিনী প্রকাশিত হয় দারোগার দপ্তরে তেরোশো বারো বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসে সেই গল্পের ওপরই আধারিত আজকের সানডে সাসপেন্সের কাহিনী স্বীকারোক্তি সত্যি ঘটনার ওপরে আধারিত হলেও আইনের কারণে প্রিয়নাথকে গল্পের কিছু চরিত্র এবং জায়গার নাম পাল্টাতে হয়েছিল তেমনি গল্পটির বেতার নাট্যরূপ তৈরি করার সময় কিছু জায়গায় আমাদের কল্পনার সাহায্য নিতে হয়েছে এবং আমাদের সব বয়সের শ্রোতার কথা ভেবে গল্পের ভাষাকে খানিকটা সহজ করে নিতে হয়েছে আজকের গল্পের প্রধান চরিত্রে প্রিয়নাথ এবং ত্রৈলোক্য তারিণী গল্প পাঠে দি গল্পের সূত্রধার আমি অগ্নি শুরু হচ্ছে স্বীকারোক্তি thank you ত্রৈলোক্যর সঙ্গে আমার পরিচয়ের কথা আমি আগেই বলেছি কিভাবে আমার সঙ্গে তার প্রথম পরিচয় হয় সেখান থেকে কিভাবে সে বেকসুর খালাস হয়ে যায় শেষে রাজকুমারীর হত্যায় আমি তাকে গ্রেফতার করি ফাঁসি না হওয়া পর্যন্ত এখন তার ঠিকানা এই cell number one zero nine আমার গোটা কর্মজীবনে এরকম সাংঘাতিক মহিলার দেখা পাইনি বললেই চলে কিভাবে একজন মহিলা এই সেল নাম্বার ওয়ান পর্যন্ত এসে পৌঁছলেন সেটা জানার ইচ্ছে আমি চেপে রাখতে পারিনি তাই চলে এলাম ওর সঙ্গে দেখা করতে দেখো ত্রৈলোক্য যে অপরাধে তুমি শাস্তি পেয়েছ সে অপরাধ যে কতটা জঘন্য তা আশা করি তুমি বুঝতে পেরেছ এটাও নিশ্চয়ই বুঝতে পারছো যে মৃত্যুই তোমার একমাত্র শাস্তি আর খুব বেশি হলে এক সপ্তাহ তারপরেই রাজ আদেশে তোমার ফাঁসি হয়ে যাবে আগে আমি সারা জীবনে যেসব অপরাধ করেছি তার জন্য শুধু একবার ফাঁসি যথেষ্ট নয় আমি যা যা করেছি তার বিধান দেওয়ার মতো আইন ইংরেজ সরকারের খাতায় নেই ত্রিলোক্য তোমার জীবনের কিছু কিছু অংশ আমি জানি কিন্তু সেই ছেঁড়া ছেঁড়া টুকরোগুলো জুড়তে আমার তোমার সাহায্য লাগবে কিভাবে সবকিছু শুরু হলো কোথা থেকে তুমি আজ এখানে আমার সামনে বন্দি সেসব কথা আমাকে বললে ত্রৈলোক্য আমার কথা শেষ করতে দেয় না তার চোখ মুখের সেই ধূর্ত ভাবটা মিলিয়ে গেছে সে শান্ত স্বরে বলে বাবু আপনাকে সব বলবো আমার মৃত্যুকালে এসে গেছে আমি বেশ বুঝতে পারছি আমার পাপের ঘড়া পূর্ণ হয়ে গেছে এখন আর নুকিয়ে কি লাভ আপনাকে বলবো কি করে এই তৈলক্ষ তারিণী সামান্য এক বাউনের মেয়ে থেকে চুরি জোচ্চুরি এমনকি খুন পর্যন্ত করল সব বলবো যা যা মনে আছে যা যা মনে পড়ছে সব সব বলবো আপনাকে বাবু সব ত্রৈলোক্য তারিণী শুরু করল তার জীবন বৃত্তান্ত আমি মন দিয়ে শুনতে শুরু করলাম আগে আমার পুরো নাম শ্রীমতী তারিণী দেবী বর্ধমান জেলার এক ছোট গাঁয়ে বাউনের ঘরে আমার জন্ম রূপ দেখে বাপ আমার নাম রেখেছিল তৈলক্য তারিণী ছোটবেলায় গায়ে সুন্দরী মেয়ের কথা উঠলে সবাই এক বাক্যে আমার কথাই বলতো সেই রূপই যে আমার কাল হবে শেষ পর্যন্ত তখন কি আর তা জানতুম আমি লেখা পড়া শিখিনি সে সময় গায়ের দিকে মেয়েরা লেখা পড়া নামই শোনেনি বয়স দশ বছর পেরোলেই তখন মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো তোমারও কি তাই হয়েছিল নাকি আগে না আমার বয়স দশ পেরিয়ে এগারো পেরিয়ে বারোয় পড়ল তবু বাপ আমার বিয়ের জোগাড় করে উঠতে পারল না আমরা ছিলাম কুলিন বাউন তাই অন্য কোনো ঘরে বিয়ে দেওয়া তো সম্ভব নয় দেখতে দেখতে আরও এক বছর কেটে গেল আমি তেরোয় পড়লুম বাপ তখন অনেক খুঁজে আমার জন্য পাত্তর পেল আমাদের জাতের বাউন বয়স তিন কুড়ির কাছাকাছি সেই স্বামীর চেহারা দেখেই আমার সর্বাঙ্গ একেবারে জ্বলে উঠল একে সে বুড়ো ভাম তার উপর আগে আরও দশ দশটা বিয়ে সে করেছিল তা সেই স্বামীর প্রতি আমার ভাব ভালোবাসা টান কিছুই ছিল না একের প্রথম দিন থেকেই তা হবেই বা কি করে সে আর রইল কই বিয়ের জন্য বাপের কাছ থেকে পাওনা গন্ডা বুঝেই সে আমাকে বাপের বাড়িতে রেখে দিয়ে চলে গেল তারপর চার বচ্চর চার বচ্চর তার কোনো দেখা নেই খবর নেই হঠাৎ একদিন শুনলুম সে নাকি এসেছে আমাদের বাড়িতে তা আমি দূর থেকে তাকে দেখলুম পাচে বাড়িতে থাকলে তার সঙ্গে দেখা করতে হয় তাই আমি বাড়ি থেকে পালিয়ে কাছেই এক বৈষ্ণবীর বাড়িতে গিয়ে নুককে রইলুম রাতেও বাড়ি ফিরলুম না আমার স্বামী কি জানি কি বুঝলো পরের দিন সকালে চলে গেল তোমার বাবা মা কিছু বলল না বলল না আবার স্বামী চলে যেতেই বাপ মা আমাকে ওই বাড়ি থেকে নিয়ে এলো তারপরে কত গাল মন্দ যে করলে সে আর কি বলবো একবার মনে হয়েছিল এ জীবন রাখার চেয়ে শেষ করে ফেলাই ভালো কিন্তু তারা দিদির কথা শুনে দিদি কিন্তু এই যে তুমি বললে বাবা মায়ের একমাত্র মেয়ে আগে তারা দিদির কথা বলিনি বুঝি আসলে এরম করে কাউকে গুছিয়ে কখনো নিজের কথা কইনি তো তাই একটু গুলিয়ে যাচ্ছে তা ওই যেদিন আমার স্বামী এসেছিল আমি বাড়ি থেকে পালিয়ে কাছেই এক বষ্টুমির বাড়িতে গিয়ে নুকেছিলুম তো সেই হচ্ছে তারা দিদি তারা দিদি আমার জীবনে যে কি প্রভাব ফেলেছিল স্যার আমি কি বলবো গো দারোগা বাবু তারা দিদির মধ্যে কি যেন একটা ছিল একটা টান ওই তন্তর মন্তর করে বস করে না সেই রকম তা আমি তা অগিরাজি করতে পারলুম না বাবু সেই আমার সঙ্গে তারা দিদির ভাব শুরু আমি বুঝতে পারছিলুম সে আমারে বড্ড ভালোবাসে বড্ড যত্ন করে আর তোমার স্বামী সে কি আর ফিরল না আগে এক বছরের মধ্যে খবর পেলুম সে মারা গেছে আমি বিধবা হলুম তবে আমার জীবন যা ছিল তাতে বিধবা আর সদবার ফারাক আমি খুব একটা বুঝতেই পারলুম না স্বামীর ঘর করলে তাও না একটা কথা ছিল তা আমি তো তা করিনি কো ওই সামান্য নিয়মকানুন মেনে চলতে হয়েছিল এক বছর এ ছাড়া আর কোনো পরিবর্তন আমার জীবনে হয়নি কিন্তু পরিবর্তন যেটা হলো সেটা তারা দিদির ব্যাপারে বিয়ে দেওয়া হবার পরে তার আমার প্রতি ভালোবাসা যেন আরও বেড়ে গেল আমি সকালবেলা ঘুম থেকে উঠেই তার বাড়ি চলে যেতুম মনের সুখ দুঃখ আনন্দ জ্বালা যন্ত্রণা সব তাকে বলতুম সেও আমাকে পরামর্শ দিত সে যেন আমাকে বশ করতে লাগলো আর আমি তার মায়ায় জড়িয়ে যেতে লাগলো এই তারা আর কি আর কেউ ছিল না মানে ও কি একাই থাকতো হ্যাঁ এ একাই থাকতো বয়স এই পঞ্চাশের কাছাকাছি আগে জানতাম ভিক্ষে করেই তার সংসার চলে কিন্তু ইদানিং তাকে আর ভিক্ষে করতেও দেখতাম না সে তো আমাকে নিয়েই ব্যস্ত থাকতো শোন তোকে যে বোনের একটা সারমম্ম বলে রাখি তৈল এই যে তুই ভাবিস আমি তো জীবনের সব তা হয় না মা হয় না মনে রাখবি পুরুষ মানুষ ছাড়া কোনো মেয়ে মানুষের জীবন সুখী হয় না সম্পূর্ণ হয় না কিন্তু দিদি আমার তো এসব ভাল লাগে না যার সঙ্গে বাপ বিয়ে দিল ও কথা বাদ দে তো বাদ দে হ্যাঁ যা হয় হয়ে গেছে ওরে জীবন তুই এখনো দেখিস নি এই যে দেও দেও রে দেও এই যে দেও এর মধ্যে কত রকমের খেলা আছে জানিস এই দেহ এই দেহের মাঝে একখানা নদী আছে বাড়ি আছে বাগান আছে হ্যাঁ রে দেহের মাঝে বাড়ি আছে সেই বাড়িতে চোর ঢুকেছে ছয় জোনাতে সিদ কাটিছে চুরি করে একজনা আছে মজার কারখানা রে ভাই আছে মজার কারখানা দিল দরিয়ার মাঝি রে ভাই বুঝলি কিছু মানে দিদি তোমার গলাখানা বড় মিঠে শোন মে শোন আর গলা পুরুষ ছাড়া নারী জীবনের কোনো মানে নেই তুমি নাম মাত্র বেধবা তোর জীবনে এখনো অনেক বাকি আমি যা বলছি কর বুঝলি কর এতে তোর ভালো হবে তুই সুখে থাকবি তোর আর কোনো কষ্ট থাকবে না তারা দিদির কথা শুনে আমার জীবনে এক নতুন অধ্যায় শুরু হলো পাপের অধ্যায় তারা দিদি আমাকে যে প্রস্তাব দিলে আমি ভালো মন্দ জ্ঞান হারিয়ে সেই প্রস্তাব মেনে নিল আমার জীবনে এলো এক অন্য পুরুষ মানুষ অন্য লোক একটা একটা করে দিন চলে যায় আর তার সঙ্গে আমার ভাব ভালোবাসা আরও বাড়তে থাকে তার সঙ্গে আমোদ আহ্লাদে বিভোর হয়ে রইল আর কেউ এমনকি আমার বাপ মা পর্যন্ত কিছু জানতেই পারল না এভাবেই চলছিল বেশ কিন্তু এক বছরের মধ্যেই তারা দিদি আমার তারা দিদি মারা গেল মারা যাবার আগে তার যা কিছু সম্পত্তি ছিল সে সব আমাকেই দিয়ে গেল সে যে অমন করে আমাকে ফাঁকি দিয়ে চলে যাবে আমি তা ঘুণাক করেও টের পাইনি আগে কিন্তু তোমার তো আখেরে ক্ষতিই হলো নাকি তোমার সেই পুরুষটির মেলামেশা তো বন্ধ হয়ে গেল তারা দিদি মারা যাওয়ার আট দশ দিনের মধ্যেই আমাদের মেলামেশার কথা সবাই জানতে পেরে গেল এমনকি আমার বাপ মাও বাপ তো আমাকে মেরেই ফেলে প্রায় প্রাণ বাঁচাতে আমি ওনার সঙ্গে পরামর্শ করল তারপর একদিন গভীর রাতে আমরা দুজন গা ছাড়লুম চুপি চুপি চলে এলাম স্টেশনে গন্তব্য কলকাতা হুম বুঝলাম বর্ধমানের গ্রামের মেয়ে অবশেষে কলকাতা এসে পড়ল তো কলকাতায় এসে উঠলে কোথায় ট্রেন এসে পৌঁছল হাওড়ায় সেখান থেকে ঘোড়ার গাড়ি করে আমরা দুজন যেখানে এসে পৌঁছলুম সে জায়গাটার নাম সোনাগাছি একটা দোতলা বাড়ি ওপর নিচে মিলিয়ে প্রায় সতেরো আঠেরো কানা ঘর সব ঘরেই একজন করে মেয়ে ছেলে রয়েছে কোনো কোনো ঘরে ব্যাটা ছেলেও রয়েছে তা আমার বেশ ভাল লাগলো মনে হলো এ বাড়িতে যেন সব মেয়ে ছেলেরাই স্বাধীন কেউ কাউকে মানেও না কেউ কারো পরোয়াও করে না আমার উনি বললেন শোনো তুমি এই ঘরে থাকবে কেমন আর ইনি হচ্ছেন বাড়ির মালকিন এনাকে রেখে গেলাম তোমার কাছে আমি যাই বাজার থেকে জিনিসপত্র কিনে আনি ততক্ষণ কোনো অসুবিধে হলে এনাকে বলো ঠিক আছে আমাকে রেখে উনি বেরোলেন বাড়িওয়ালির পিছু পিছু বাড়ির অন্য অন্য মেয়ে ছেলেরাও আমাকে দেখতে ভিড় করলো গো বাচ্চা তোমার নাম কি গা বড় দুঃখ পেয়েছিল ছুরিটা মুখখানে দেখ কেন একবার কেমন শুকিয়ে চিমসে গেছে আমি আমার জীবনের কথা তাদের বললুম শুনে তারা দুঃখ প্রকাশ করলে দেখো বাচ্চা যা হয়ে গেছে তা নিয়ে দুঃখ করে আর কি করবে এই যেখানে তুমি এছো এ বড় ভালো জায়গা এখানে তোমাকে কেউ কিচ্ছুটি বলবে নেকো তুমি নিজের মতন থাকবে আমোদ করবে সুখে থাকবে কোনো অসুবিধে নেই বেলা চারটে নাগাদ উনি ফিরলেন সঙ্গে অনেক জিনিস নিয়ে আমার ঘর সাজিয়ে দিলেন খাট বিছানা বালিশ আলমারি বাক্স কাঁচের বাসন আরো কত কি বাপ মার কাছে যে কষ্টে আমি থাকতাম সেসব কেমন করে যেন ভুলে গেলুম মনে হলো আমি যেন আজ রাজরানীর জীবন পেয়েছি বিকেল গড়িয়ে সন্ধে নামল আর সন্ধে হতেই সে বাড়ির অবস্থা যেন অন্যরকম বাড়ির সব মেয়ে ছেলেরা মুখে সোনো মেকে ঠোঁটে রং মেকে গায়ে গয়না দিয়ে সব দাঁড়িয়ে রয়েছে কেউ ঘরে জানলায় কেউ দরজার সামনে কেউ বা বারান্দায় আর একে একে বেটা ছেলেরা সব ঢুকছে বাড়িটায় কেউ চেনা কেউ অচেনা হলো যা তোর মিন সেটা আজ তোকে ফাঁকি দিল নাকি রে শুরু আমার মিনসের দিকে তুই যে বড় চোখ দিচ্ছিস চোখ গেলে দেবো আবাগি নেবা হয়ে রাস্তা রাস্তায় না ভিক্ষে করবি ইসনু মেঘে নেকামি করে না ঘুঁচে যাবে আহা গো তোর ইবলিশের ব্যাটা অন্য পাখিতে মজেছে তোকে ছেড়ে অন্য শিঙে পুকেছে তার জন্য তুই আমার উপর চোখ পাকাচ্ছিস কেন তোর গতর গেছে আর সেই ডাক চাপা ভালো হবে না বলে দিচ্ছি বব ভাতারি উটকপালি তুই ওলা উঠো হে মরবি ছেমড়ি এমন কি লাঠি দেবো না তুই কি দিবি আমায় হ্যাঁ? দেখো আবার শুরু করেছে এই এই ছেমড়ি তোরা দুটো আবার কাউতালি শুরু করলি হ্যাঁ এখন কাজের সময় না খদ্দেরা সব পালিয়ে যাবে তোদের কিস্তি কেউ শুনে চুপ কর চুপ কর বলছি চুপ কর এই শোন বাবুরা কিন্তু আসছে হ্যাঁ চুপচাপ দাঁড়া আমি দেখলাম কোনো কোনো ঘরে নাচ গান কোনো ঘরে হাসি ঠাট্টা কোনো ঘরে আবার মদ্যপান চলছে প্রথম কয়েকদিন আমার এসব কিছুই ভালো লাগলো না তবে কয়েকটা দিন যেতে যেতেই আমিও অভ্যস্ত হয়ে গেলুম দেখতে দেখতে দু তিন মাস কেটে গেল আমার উনি আমার কোনো কিছুরই অভাব রাখলেন না আমিও বাড়ির আর পাঁচটা মেয়ে ছেলের মতো সব হাব ভাব আদব কায়দা শিখতে লাগলুম আচ্ছা এখানেই কি তোমার সঙ্গে কালীবাবুর আলাপ কালীবাবুর কথা আমি ভুলিনি কারণ এই কালীবাবুর সূত্রেই আমার সঙ্গে ত্রৈলোক্যর প্রথম আলাপ সেই মামলায় কালীবাবুর ফাঁসি হয়েছিল তবে ত্রৈলোক্য বেকসুর খালাস হয়ে যায় তখন থেকেই আমি জানতাম এই মহিলা আর যাই হোক কোনো সাধারণ অবলা বাঙালি নারী নয় আমি আবার জিজ্ঞেস করলাম কি হলো বললে না তো এখানেই কি কালীবাবুর সঙ্গে তোমার আলাপ দারোগা বাবু একটু জল হবে এক নাগাড়ে কথা বলতে বলতে নলিটা একেবারে শুকিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই গার্ড একটু জল দিয়ে যাও জল খেয়ে ত্রৈলক্য আবার বলতে শুরু করলো হ্যাঁ দারোগা বাবু আপনি ঠিকই বলেছেন সোনাগাছির ওই বাড়িতে আমার বেশ নাম হলো অনেক লোক দেখা করতে আসতো আমার সঙ্গে আমার সঙ্গে সময় কাটাবে বলে আমার সঙ্গে মদ খাবে বলে সে যে কত ভিড় হতো কি বলবো এর মধ্যে আমার উনি হঠাৎ একদিন মারা গেলেন কিন্তু আমার অবস্থা তাতে খারাপ হলো না আমার তখন ভরা যৌবন পুরুষ মানুষেরা তখন আমার কথায় ওটে বসে সোনাদানায় আমার গা ভরে উঠেছে নিজের একখানা তেতলা বাড়িও বানিয়ে ফেললুম আমি দারোয়ান চার পাঁচজন ঝি চাকর সব মিলিয়ে আমি তখন একেবারে রানীর মতো দিন কাটাচ্ছি এইভাবেই কেটে গেল সে প্রায় দশ পনেরো বছর এই সময় একদিন কালীবাবু এলেন আমার বাড়িতে অন্য একজন লোকের সাথে কি জানি তাকে প্রথম দেখে আমার মনের মধ্যে একটা অদ্ভুত তোলপাড় হয়েছিল আচ্ছা এই কালীবাবু কি কাজ করতেন মানে কোনো ব্যবসা ট্যাবসা নাকি আগে দালালি কালীবাবুর কাজ ছিল দালালি কিন্তু আমি আস্তে আস্তে তার সে কাজ বন্ধ করিয়ে দিল আমি তার খাওয়া পড়ার ভার নিয়েছিলুম আর তিনি হয়ে উঠলেন আমার হত্যা কত্তা আমার দেনা পাওনার হিসেব খরচের টাকা আলমারি বাক্সের চাবি সব কিছুর ভার তিনি নিলেন আচ্ছা তো তিনি কি শুধুই তোমার সম্পত্তির ভার নিলেন নাকি তোমার সঙ্গে তার অন্য কোনো সম্পর্ক তৈরি হলো আপনার কাছে আর লুকিয়ে কি লাভ বাবু কালীবাবুকে আমি সত্যি ভালোবেসেছিলাম তাকে না দেখতে পেলে আমি এক মুহূর্তও শান্তি পেতাম না কিন্তু তোমার খদ্দেররা মানে যারা তোমার বাড়িতে আসতো তারা তো এই ব্যাপারটা নিশ্চয়ই ভালোভাবে নিল না <laughs> তারা একেবারেই এটা ভালো চোখে দেখেনি এইভাবেই দু তিন বছর কেটে গেল তবে আমার পশার কমছিল আস্তে আস্তে লোকজনের ভিড়ও কমছিল বাড়িতে আর সব কিছুর ওপরে ছিল বয়স বাবু বয়স সময় তো আর থেমে থাকে নে এই লক্ষ্য তারিনি যার পাশে বসে দুটো কথা বলার জন্য লোকে হে দিয়ে মরত তার দিকে আর লোকে তাকাতেও চাইছিল টাকা পয়সা যা জমেছিল এবার সে প্রায় শেষ হতে থাকলো আমার সাদের বাড়ি থেকে ঝি চাকর দারোয়ান সবাইকে বিদায় করতে হলো কিন্তু আমাদের তো আবার ঠাট বাটে শেষ ছিল না ফলে অবস্থা আরো খারাপ হয়ে গেল এর মধ্যে কালীবাবুর দেশের বাড়িতে একটা ঘটনা ঘটল ত্রৈলোক্য আমি কিছুতেই যাব না এখানে এই অবস্থায় তোমাকে ফেলে আমি কিছুতেই যাব না আচ্ছা আচ্ছা আচ্ছা তুমি আমার কথাটা তো শোনো একবার আচ্ছা ও তো তোমার বউ নাকি তোমাকে ডেকে পাঠিয়েছে মানে কিছু একটা সাংঘাতিক দরকার নইলে কি আর আমি আমি ওখানে আর যেতে চাই না আহ দেখো তোমার বউ অসুস্থ তার উপর তোমার ছেলেটাও তো আছে বউয়ের কথা না হোক ছেলের কথা তো ভাববে নাকি কালীবাবুকে বুঝিয়ে সুজিয়ে আমি দেশে পাঠালাম পাঁচ দিন পর কালীবাবু ফিরলেন তার স্ত্রী মারা গিয়েছেন সঙ্গে সাড়ে তিন বছরের ছেলে হরি আপনাকে কি বলবো দারোগাবাবু মা মরা মুখখানা দেখে আমার যেন নাড়ি নিয়ে উঠল আমার মা হওয়ার ইচ্ছে যেন এতদিনে সম্পূর্ণ হলো সেই থেকে হরি আমার কলজে হরির জন্য আমার সারাক্ষণে চিন্তা লেগেই থাকতো আপনিও তো আমাকে সেই হরির নামেই ফাঁসালেন এতক্ষণ ধরে তুমি যা বললে তাতে কিন্তু আর যাই হোক তোমাকে আইনের চোখে ঠিক অপরাধী বলা চলে না সেসব কবে থেকে শুরু করলে পেটে টান পড়ছিল দারোগা বাবু টান পড়ছিল সেসবও শুরু হলো আস্তে আস্তে আমরা ধরলাম সেই সব ছেলে চোকরাদের যাদের বাপ মার পয়সা প্রচুর যাদের মনে পাপ করার শখ আছে সামর্থ্যও আছে কিন্তু জায়গা নেই তাদের লুট করার একটা মতলব বের করলো কালীবাবু আরে আসুন আসুন কই ত্রৈলক্ষ কোথায় এদিকে এসো দেখো বাবু এসেন এসো গো বাবু এসো এ ঘর আমি নিজে হাতে সাজিয়েছি তৈলক্যর হাতে জাদু আছে জানো তো মানুষকে বশ করে নিতে পারে যে কোনোভাবে তা মদ টদ কোথায় হ্যাঁ হ্যাঁ মদ আগে এই যে রাখা আছে আরে ত্রৈলোক্য বাবুর জন্য মদ ঢালো গেলাসে নিন বাবু এই নিন দুপাত্তর গলায় ঢেলে একটু আরাম করুন দেখি ছেলেটা মদ খেতে শুরু করলে কালীবাবু আমাকে চুপি চুপি বলল শোনো ওকে কথায় ভুলিয়ে রাখো আমি ওর গেলাসটা কায়দা করে নিয়ে নেব আর তারপর মদের মধ্যে চুরুটে ছাই মিশিয়ে দেব সাংঘাতিক নেশা একচুলো এদিক ওদিক হওয়ার জো নেই ও কি বাবু গেলাস তো একেবারে ফাঁকা হয়ে গেছে আমার ঘরের নিয়ম জানো তো গেলাস ফাঁকা রাখা যাবে না মোটে দাও দাও ও কালীবাবু ওনার গেলাসটা ভর্তি করে দাও দেখি কিছুক্ষণ পরেই ছেলেটা আস্তে আস্তে নেশায় মত্ত হয়ে ওঠে আমার আমার মাথাটা কেমন কেমন করছে মানে বুঝতে পারছো মানে কেমন গাটা গাটা গুলোচ্ছে কেমন সব ঘুরছে চারপাশে সব ও কিছু না একটু বেশি পড়েছে পেটে তাই ওরকম মনে হচ্ছে না না না না আমার শরীরটা মুখে আমার চোখ দুটো হয়ে গেছে অজ্ঞান হয়ে গেছে শোনো তাড়াতাড়ি করো দেখো কি আছে চেন ঘড়ি টাকা পয়সা সব বের করে নাও তারপর আমি একে সামনের গলি থেকে একটু দূরে রেখে আসছি তাড়াতাড়ি তাড়াতাড়ি আচ্ছা এই যাদের তোমরা বাড়িতে এনে লুট করতে তারা কখনো পুলিশের কাছে যায়নি চরিত্র চরিত্র বড় অদ্ভুত জিনিস গো বাবু বিশেষ করে বড় লোকদের কাছে লোকে যদি জানতে পারে ওইটি কোয়া গেছে বড় লোকদের বড়ই সমস্যা হয় তার উপর এরা তো বড় লোকের ছেলে পুলিশে গেলে বাপ জানতে পারবে না ছেলে নষ্ট মেয়ে ছেলের সঙ্গে রাত কাটিয়েছে মদ গিলেছে খারাপ পাড়ায় গিয়ে তাই ওরা কেউ পুলিশের কাছে যায়নি তবে মুখে মুখে কথা রটেছিল তাই ওরা আর কেউ আমাদের বিশ্বাস করত না তাই এ ধান্দা বন্ধ করে দিতে হলো তারপর তারপর কি করলে তারপর একদিন সন্ধেবেলা কালীবাবু একজনকে নিয়ে এলো আমার বাড়িতে তাকে আমি এর আগেও দেখেছি এক দুবার ত্রৈলক্ষ কাকে এনেছি দেখো ও মা গণেশ বাবু যে কদিন পরে বসুন বসুন একটু তামুক সেজে দি গণেশ তুমি কি ঠিকঠাক লোক জোগাড় করতে পেরেছো তোমার সঙ্গে তো বরকত্তার পরিচয় নেই তার উপর সে আবার পাড়া গাঁয়ের লোক সে তোমার কথা মানবে কেন সে আপনাকে ভাবতে হবে না যে শিকার আমি ধরেছি তাকে নিয়ে চিন্তার কোনো কারণ নেই লোকটা তো নিজের দেশে বিয়েই হচ্ছে না হবেই বা কি করে চল্লিশের ওপর বয়স লেখাপড়া কিছুই জানে না বিষয় আশায়ও সেরকম নেই কোন বাবা পণ দিয়ে টাকা পয়সা খরচ করে এমন লোকের সাথে নিজের মেয়ের বিয়ে দেবে হ্যাঁ আচ্ছা তুমি মেয়ে মানে পাত্রীর সম্বন্ধে ঠিক কি বলেছ বলেছি মেয়ে পাত্রের স্বজাতি মানে একই ঘরের মা ছাড়া তিন কুলে আর কেউ নেই বয়স প্রায় চোদ্দ বছর আপাতত বিয়ের সামান্য খরচ যদি বরের বাড়ি থেকে দিতে পারে ওই সামান্য কিছু গয়না লোকজন খাওয়ানো বাবদ সামান্য কিছু টাকা তাহলেই হবে এছাড়া মেয়ের বাড়ির আর কোনো চাহিদা নেই ওরা তিন দিন পরে মেয়েকে দেখতে আসবে এখন মেয়ের কি ব্যবস্থা করেছো সেটা বলো দেখি সে আমি একেবারে খাঁটি ব্যবস্থা করেছি গো দিগম্বরী আছে না এই আমার বাড়ি থেকে দু তিন ঘর পরে থাকে ও একখানা মেয়েকে কিনেছিল নাম বিদু দেখতে শুনতে মন্দ নয় একটু আধটু লেখাপড়াও জানে ও আর দিগম্বরী দুজনেই রাজি তবে ওদের একটাই সত্য ওদের আর্ধেক ভাগ দিতে হবে হুম হ্যাঁ সে হবে কোন তাহলে ওই কথাই রইল তিন দিন পরে ছেলের বাড়ির লোক আসবে আমরা আমাদের সাজানো মেয়েকে ওদের দেখাবো বুঝলেন বাবু আমার বয়স যত বেড়েছে মাথার চুল যত পেকেছে পাপের বোঝাও তত বেড়েছে এখন বুঝতে পারি একটার পর একটা কি মহাপাপ করেছি আমি তো তোমরা বিয়ের সব ব্যবস্থা করলে মানে ভুয়ো বিয়ের হ্যাঁ করলুম ওরা মেয়ে দেখতে এলো বিদুকে ওদের খুব পছন্দও হলো ওরা একটা মোর দিয়ে গেল তা সেটা বেচে আমরা টাকা ভাগ করে নিল তারপর বিয়ের দিন ঠিক হলো আমি আমার নিজের বাড়ি ছেড়ে অন্য একটা বাড়িতে গিয়ে উঠলুম যাতে ভবিষ্যতে কোনো ঝামেলা হলে আমার আসল বাড়ির খোঁজ কেউ না পায় তারপর আমরা সাজানো লোকজন নিয়ে এলুম বিয়ে বাড়ির জন্য বিয়ের নামে টাকা পয়সা গয়না সব পেলুম তারপর বিয়ের পরের দিন বউ বরের বাড়ির লোকজন সবাই রওনা দিল পিতুর শ্বশুর বাড়িতে মেয়ের সঙ্গে গেল মেয়ের বাড়ির দুজন এক মামা ও এক জি মামা আর কেউ নয় গো কালীবাবু আর ঝি হলো মেয়ের মা দিগম্বরী এবার বিয়ে তো হয়ে গেল কিন্তু সে মেয়েকে ফেরত আনলে কি করে মানে ওরা তো নিশ্চয়ই বাড়ির নতুন বউকে এমনি এমনি ছেড়ে দেবে না <laughs> ওরা চলে যাওয়ার পরে আমি ফিরে আসি আমার নিজের বাসায় তারপর একটা একটা করে দিন যায় আর আমার বুকের ভেতরটা কেমন সেঁতিয়ে সেঁতিয়ে যায় ওদের কোনো খোঁজ পাইনি মনে হয় তবে কি আর ওরা ফিরতে পারবে না এত সব জল চাতুরি সব একেবারে জলে গেল তারপর প্রায় দশ দিন পর বাড়ির দোরগোড়ায় শুনে গাড়ির শব্দ গাড়ি থেকে নামলো চারজন গণেশ দিগম্বরী কালীবাবু আর বিদু আর মেয়েটির বর সে এলো না অষ্টমঙ্গলে আজ্ঞে না জানেন আমাদের গ্রামে যখন মেলা হতো বাপের সাথে যেতুম খুব ছোট ছিলুম বাপ বলতো তৈল হাত ধরে থাকিস না তো হারিয়ে যাবি তুই তো ফেরার রাস্তা চিনিস নে কিভাবে বাড়ি ফিরবি খুব সাবধান আপনি কখনো মেলায় হারিয়ে গিয়েছেন দারোগা বাবু না কিন্তু তুমি কিন্তু আমার প্রশ্নের উত্তর দিলে না তোমাদের নতুন জামাই এলো না সেইটি তো বলছি কলকাতায় ওরা সবাই একসাথে এসছিল আমার জামাইও ছিল কিন্তু ট্রেন থেকে নেমে গণেশবাবু জামাইকে বললেন জামাই মহাশয় এখান থেকে বাড়ি তো বেশ অনেকটা দূর সুতরাং কিছু জল খাবারের ব্যবস্থা হলে খুব ভালো হয় হ্যাঁ হ্যাঁ আসলে সঙ্গে মেয়ে মানুষ রয়েছে ওদের কথাও একটু ভাবলে ভালো হয় এতটা রাস্তা যেতে হবে অল্প কিছু পেটে না দিলে পিত্তি পড়বে সেই কখন ট্রেনে উঠেছে সবাই জামাই তুমি এই টাকাটা নাও সামনেই একটা মিষ্টির দোকান আছে বাবা জীবন যদি একটু মিষ্টি কিনে আনো নিশ্চয় নিশ্চয় এ আর এমন কি আমরা এখানেই দাঁড়িয়ে আছি তুমি এসো কেমন আমি আসছি এক্ষুনি মিষ্টি নিয়ে জামাই মিষ্টি কিনতে গিয়ে যেতেই কালীবাবু গণেশকে বলে চলো চলো গণেশ জামাই ওদিকে গেছে ওই গাড়িটার সঙ্গে কথা বলো দেখি তাড়াতাড়ি হাতে বেশি সময় নেই বিধু দিগম্বরী চলো চলো জলদি তো জামাইকে ওরা ওখানে রেখেই চলে এলো হয়তো গেরাম থেকে আসা একটা লোক যে লেখাপড়াও জানে না তার পক্ষে কলকাতার মতো এত বড় শহরে নিজের শ্বশুরবাড়ি খুঁজে পাওয়া কি সম্ভব ওরা বাড়ি ফিরলে আমি বিদুর গা থেকে ওর বিয়ের সব গয়না খুলে ফেলি কালীবাবু সেই গয়না সঙ্গে সঙ্গে বিক্রি করার ব্যবস্থা করেন এদিকে ছ মাস কেটে যায় বিদুর বাড়ি থেকে কোনো খোঁজ খবর আসে না তারপর একদিন চার পাঁচজন লোক এলো বাড়িতে কালীবাবুর খোঁজে কালীবাবু তাদের চিনতে অস্বীকার করলেও তারা ঠিকই চিনতে পেরেছিল কি ব্যাপার মশাই আপনারা তো একবার উবে গেলেন কপুরের মতো ও কয় কালীবাবু ও কালীবাবু কই দেখি বেরিয়ে আসুন বেরিয়ে আসুন বেরিয়ে আসুন বলছি কি ব্যাপার আপনারা কারা আপনাদের তো ঠিক চিনতে পারলাম না তাই নাকি মেয়েকে দেওয়ার সময় মনে ছিল না আপনি তো মেয়ের মামা বাবু নাকি সেটাও ঢপ দিয়েছেন মেয়ে মামা আমি তো কিছুই বুঝতে পারছি না আরও কিছুক্ষণ ঝামেলা চলল তারপর ওরা চলে গেল পরে জানতে পেরেছিলাম ওরা আমাদের জোর চুরি সবটাই ধরে ফেলে তবে ওরা এও জানতে পারে যে যার সাথে ওদের ছেলের বিয়ে হয়েছিল সে মেয়ে এখন বেশাবৃত্তি করছে আসরে নাচ গান করছে লোক জানাজানির ভয়ে ওরা আর কাউকে কিছু জানায়নি কো বাড়ির বউ নষ্ট মেয়ে ছেলে জানলে ভদ্রলোকেদের কিরকম গায়ে লাগে সে আর আপনাকে আলাদা করে বলতে হবে না আশা করি এই মতলব করে আমরা আরও চার পাঁচজনকে ফাঁসালাম কিন্তু সমস্যা হলো অন্য জায়গায় বিদুর বয়স বাড়তে লাগল আর ওকে চোদ্দ বছরের আইবুড়ো মেয়ে সাজিয়ে পাত্তরের বাড়ির সামনে বসানো যাচ্ছিল না সুতরাং সুতরাং আবার অন্য কোনো জোচ্চুরির পথ তাই তো কালীবাবু এবার ধরলেন ছোট ছোট ছেলে মেয়েদের কলকাতার রাস্তায় ছোট ছোট ছেলেমেয়েরা অনেক সময় খেলতে খেলতে বাড়ি থেকে অনেক দূরে চলে যেত আর তারপর তাদের বেশিরভাগেরই আর খোঁজ পাওয়া যেত না তাদের বাপ মা পুলিশ কেউই তাদের খোঁজ পেত না শুধু জানতো আমরা তিনজন আমি কালীবাবু আর গণেশ তোমরা কি তাদের বাড়িতে আটকে রাখতে নাকি সেই সময় কোনো ছোট্ট মেয়েকে রাস্তায় একা দেখলেই আমরা তাকে বাড়ি নিয়ে আসতুম তারপর তাকে খুব যত্ন আত্মি করতুম ছেলে মানুষ তো একটু যত্ন পেলেই বাপ মার কথা ভুলে যায় তার বাড়ির লোক যদি খোঁজ করতে করতে আমাদের বাড়িতে আসতো আমরা তাদের বলতুম যে একে আমরা রাস্তায় খুঁজে পেয়েছি ওরা খুশি হয়ে আমাদের যা দিত আমরা নিয়ে নিতুম আর যাদের বাড়ির লোকেরা আমাদের খোঁজ পেত না তাদের আমরা অন্য কাজে ব্যবহার করতাম অন্য কাজ মানে জানেন তো বাবু বাংলাদেশে স্তোত্রীয় বামুনের ঘরে কেউ মেয়ে দিতে চায় না জানেন তো তাই বিয়ের বয়সী মেয়ের খোঁজ পেলে ছেলের বাড়ির লোক পণ দিয়েও রাজি হয়ে যেত আমরা এই মেয়েদের দিয়ে সেই ব্যবসা শুরু করলুম তবে এ কেনে নয় ও অন্য অন্য জায়গায় আমি সাজিত মেয়ের মা আর কালীবাবু মেয়ের বাবা গণেশবাবু সুবিধে মতো সম্পর্ক বেছে নিতেন আমরা মোটা টাকা নিয়ে মেয়েকে বিয়ে দিয়ে চলে আসতুম তারপর সময় সুযোগ বুঝে গয়না সমেত মেয়েকে বাপের বাড়ি আনা নাম করে নিয়ে আসতুম আর একবার মেয়ে এখানে চলে এলে আর তার সন্ধান ছেলের বাড়ির কেউ পেত না আমরা আবার অন্য জায়গায় মেয়েটার বিয়ের সম্বন্ধ করতুম বেশ ভালোই চলছিল জানেন কিন্তু এই শহর থেকে মেয়ে ছেলে নিখোঁজ হওয়ার সংখ্যাটা বাড়তে থাকায় বেশ একটা গণ্ডগোল শুরু হলো পুলিশ আরও সজাগ হলো তারপর প্রাইভেট টিকটিকি সংখ্যা বাড়লো ফলে ফলে এই রাস্তা বন্ধ হয়ে গেল তারপর এক রাতে কালীবাবু আমাকে বললেন ত্রৈলক্ষ এবার যে উপায় বের করেছি সেটা যদি লেগে যায় ঠিক মতো সারা জীবনের জন্য আর কোনো ভাবনা থাকবে না শুধু আমার একজন মেয়ে মানুষের সাহায্য লাগবে আরে আমি তো এখনো বেঁচে আছি নাকি আমাকে দেওয়া হবে না আমাকে শুধু একবার বলো কি করতে হবে কালীবাবু আমাকে যা বললেন সে কথা শুনে আমি প্রথমে শিউরে উঠলুম কিন্তু তারপর লাভের গুড়ের কথা ভেবে মনটাকে শক্ত করল কিন্তু তখন কি আর জানতুম যে সেই মিচি মিচি লোক ঠকানোর কাজ করতে গিয়ে সত্যিকারের খুন হয়ে যাবে আমাদের হাতে আমি অনেক চেষ্টা করেছিলাম জানেন অনেক টাকা খরচা করেছিলাম যাতে কালীবাবুকে বাঁচানো যায় কিন্তু শেষ রক্ষে হয়নি সে কথা তো সবটাই আপনি জানেন আপনি নিজে সে খুনের কিনারা করেছেন হুম তখন তোমার বিরুদ্ধে কোনো প্রমাণ আমি জোগাড় করতে পারিনি যা আদালতে পেশ করা যায় ফাঁসির আগের রাতে আমি কালীবাবুর সঙ্গে দেখা করতে গিয়েছিলুম সেদিন উনি আমায় বললেন তুমি আমার জন্য অনেক কিছু করেছ ত্রৈলক্ষ সারা জীবন এই শেষকালেও আমাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করলে কিন্তু আর কিছু সম্ভব নয় আমি সারা জীবন যে পাপ করেছি তা এবার শেষ হলো বলে রাধা মাধবের তাই ইচ্ছে তোমার জীবনটাও আমি পাপে ভরিয়ে দিয়েছি তার জন্য আমাকে ক্ষমা করো না না কালীবাবু এ কি কথা বলছো তুমি ঠিকই বলছি তোমার কাছে আমার শেষ একটাই অনুরোধ আমার হরিকে তুমি দেখো তুমি ওকে পেটে না ধরলেও আমি জানি ওকে তুমি কতটা ভালোবাসো আমার জন্য দুঃখ করো না তারা তুমি যতদিন বেঁচে থাকবে ততদিন হয়তো আমার সঙ্গে আর দেখা হবে না কিন্তু মনে রেখো শেষে আমরা আবার মিলবই ভালো থেকো তারা কালীবাবু আমি আমি জানেন কালীবাবু চলে যাওয়ার পর অনেক দিন আমি কোনো পাপ কাজ করিনি ভাবিও নি খাবার জুটত না দুবেলা আমার স্বাদের বাড়ি ছেড়ে দিয়ে এক চালার ঘরে গিয়ে উঠলুম আমার না হয় চলে যাবে কোনো মতে কিন্তু ছেলেটার ছেলেটার কি হবে হরিকে তো আর না খাইয়ে রাখতে পারি না আবার ভাবতে শুরু করল আবার আমার মাথায় ভয়ঙ্কর এক মতলব এলো এখন মনে হয় এর থেকে তো লোকের বাড়ি ঝিগিরি করলে ভালো হতো কিন্তু আমি তা না করে যা করলুম তা আমার জীবনে শেষ অন্ধকার নিয়ে এলো সোনাগাছি ছেড়ে চলে এলেও সেখানকার লোকজনের সঙ্গে যোগাযোগ আমি ছাড়িনি বুঝলেন প্রায় রোজই সেখানে একবার করে যেতুম তো সেখানেই কুসুমের বাড়িতে ওর সঙ্গে কথা হচ্ছিল আগেও ওর বাড়িতে আমি গিয়েছি তবে সেদিন কুসুমকে কেমন যেন মন মরা দেখালো তা আমি জিজ্ঞেস করলুম হ্যাঁ গা কুসুম আমার চাঁদপানা মুখখানা শুকিয়ে গেছে কেন লো আর কি বলবো তোমায় দিদি দুঃখের কথা আমি নিজেই নিজের পায়ে কুড়ুলখানা মেরেছি সুখে থাকতে আমাকে ভূতে পেয়েছিল বুঝলে না হলে আমি অমন হাতের লক্ষ্মীকে পায়ে ঠেলি বলো আ হ্যালো অমন করে কাঁদিস নি কি হয়েছে বল দেখি আমার উনি মানে আমার বাবুকে আমি তাড়িয়ে দিয়েছি গো ভেবেছিলাম এ পুরনো লোককে রেখে কি হবে কত নতুন নতুন পায়রা আসবে আমাকে কত আদর যত্ন করবে খাতির করবে পাট রানি করে রাখবে আমাকে গয়না দিয়ে ভরিয়ে রাখবে কিন্তু তার হলো কই দেখো এই পোড়ামুখির ঘরে কেউ এলো না আমার তো সব শেষ হয়ে গেল গো দিদি ব্যবসা তো লাটে উঠলো আমার তা তুই তো পুরনো বাবুর কাছে যা না কেনে দেখ না উনি কি বলেন তোমার কি মনে হয় গো দিদি আমি কি সে চেষ্টা করিনি সব করেছি কিন্তু সে বাবু আমাকে দেখেই দূর দূর করে দাঁড়িয়ে দিলে বললে আমার মুখ আসে দেখতেই চায় না আমি এখন কি করি বলো তো দিদি আমার যে কি সর্বনাশ হলো আমি কি করি কুসুমের কথা শুনতে শুনতে আমার মাথায় একখানা বুদ্ধি খেলতে শুরু করলো আমি অমনি মিচিমিচি দুঃখ করার ভান করে বললুম আহালো মরা কান্না কাঁদিস নি দিদি তোর যে এত কষ্ট হয়েছে তা আমাকে আগে বলিসনি কেন রে দিদি আগে বললে এতদিনে তোর সব দুঃখ কোথায় চলে যেত দেখতিস তোর বাবু কেমন তোর পায়ের কাছে এসে লুটিয়ে পড়তো তোর টাকা পয়সা গয়না কাঁটি কিচ্ছুরই অভাব কোনো থাকতো না হ্যাঁ কি বলছো গো এরকমও আবার হয় নাকি হয় মানে তুই জানিস নি আমার একজন গুরুদেব আছেন জয় গুরু জয় গুরু উনি যার দিকে মুখ তুলে চান সংসারে কেউ তার কোনো অনিষ্ট করতে পারেনি আরে তোর মতো আরও কয়েকটা মেয়ে ছেলে আমার কাছে কয়েছিল তাদের সমস্যার কথা তো আমি ওদের গুরুদেবের কাছে নিয়ে গেছিলুম তিনি সব কথা শুনলেন তারপর তারপর নিজে হাতে একখানা ওষুধ বানিয়ে দিলেন আহা হা হা হা বলবো কি ভাই সে ওষুধের যে কি তেজ আর কি গুণ ওদের আগের অবস্থা শুধু ফিরেই আসেনি অনেক অনেক ভালো হয়েছে দয়া করো দিদি ভাই আমাকে তাহলে তার কাছে নিয়ে চলো আচ্ছা একটা কথা তার সঙ্গে দেখা করার জন্য কি কিছু নিয়ে যাব মানে তিনি কোনো প্রসাদে তুষ্ট হবেন আমাকে একটু বলো আমি আমি সব করব আমি নিয়ে যাব তার কোনো কিছুতেই লোভ নেই লো তিনি কিছুই চান না তাকে তুষ্ট করার জন্য কিছু নিয়ে গেলে বরং তিনি তাতে আরও বেশি রুষ্ট হন তিনি তো সিদ্ধ পুরুষ এসবের মায়া তিনি কবেই ত্যাগ করেছেন আমাকে তাহলে আমাকে তাহলে তুমি তার কাছে নিয়ে চলো দিদি ভাই এক্ষুনি নিয়ে চলো এই কষ্ট এই কষ্ট আমি আর এক মুহূর্ত সইতে পারছি না নিয়ে চলো আমাকে আস্তে আস্তে আস্তে তোর এই অস্থিরতা আমার ভালো ঠেকছে না কুসুম তুই যদি গুরুদেবের কথা পাঁচ কান করিস তাহলে কিন্তু সব্যনাশ হয়ে যাবে সবাই ওনার কাছে গিয়ে হত্যে দিয়ে পড়ে থাকবে আর তারপর যদি উনি বিরক্ত হন যদি উনি রুষ্ট হন তাহলে আর রক্ষে নেই খুব সাবধান এই কথা যেন আর কেউ না জানে আচ্ছা হ্যাঁ হ্যাঁ কেউ জানবে না কেউ জানবে না দিদিভাই আমি কথা দিচ্ছি আমি কাউকে কিচ্ছুটি বলবো না এই দিব্যি বাহ বেশ কথা এখন বলি তার দেখা তুই কি করে পাবি আরে তিনি তো আর এখানে থাকেন না তিনি থাকেন সে একখানা নিরিবিলি জায়গায় একখানা বাগানের ভেতরে কাল সকালে তুই বাড়ি থেকে বেরোবি তারপর মানিকতলার পুলের ওপর উঠে আমার জন্য অপেক্ষা করবি আমি ওখানেই থাকবো আমার আসতে যদি দেরি হয় তুই কিন্তু চলে যাবি না হরিকে লুকিয়ে আমায় আসতে হবে তো সে যদি জানতে পারে আমার আর গুরুদেবের কাছে যাওয়া হবে না আর শোন আর শোন আর একটা জরুরি কথা কি গুরুদেব তোকে এইটা বলে আশীর্বাদ করবেন যে তোমার জীবনে দ্বিগুণ সুখ আসুক তোমার দ্বিগুণ অলঙ্কার হোক সবাইকে তাই বলেন উনি কিন্তু এর মানে হচ্ছে সেই সময়ে তোর গায়ে যত গয়না থাকবে কিছুদিনের মধ্যেই তা দ্বিগুণ হয়ে যাবে মানে তুই যদি তোর সব গয়না পরে ওনার কাছে যাস ওনার আশীর্বাদে তা দ্বিগুণ হয়ে যাবে কয়েক দিনেই বুঝলেন দারোগাবাবু মুখ্য কুসুমটা আমার কথা বিশ্বাস করে নিলে পরের দিন সকালে আমার সঙ্গে দেখা করবে বললে তা আমি বাড়ি ফিরে এলুম সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি ভয়ে এই প্রথমবার কালীবাবু আমার সাথে নেই সব কিছু আমায় একা একা ভাবতে হচ্ছে কুসুমের গয়না নিয়ে নিলে ও চুপ করে থাকবে না ও আমার কথা সবার কাছে ফাঁস করে দেবে তাই মরতে ওকে হবেই কিন্তু ওকে খুন করবো কি করে আমি তো এর আগে নিজে হাতে কাউকে খুন তারপর তারপর অন্য কেউ যদি দেখতে পায় তখন কি হবে আর যদি কেউ দেখতে নাও পায় পরে যখন পুলিশ ওর লাশ খুঁজে পাবে আর জানতে পারবে ওকে খুন করা হয়েছে তখন কি হবে আমি ভাবলুম এমন একটা উপায় বার করতে হবে যাতে সাপও মরে আর লাঠিও ধরা না পড়ে মানে তোমরা খুন করবে আর পুলিশ তোমায় ধরতে পারবে না বাহ বাবু তখন আমার মাথায় খুন চেপে গেছে ভাবলাম ভাবলাম এমনভাবে খুন করব যাতে ডাক্তার পরীক্ষা করলে বুঝতেই না পারে যে খুন করা হয়েছে তাহলে পুলিশও কিছু করতে পারবে না মাথায় একটা উপায় এলো বটে তারপর পরের দিন সকালে আমি মানিকতলার পুলের ওপরে গিয়ে দেখলুম কুসুম এটে তার সমস্ত গয়না পরে অপেক্ষা করতে আমি ওকে সঙ্গে নিয়ে একটা জঙ্গলের মধ্যে নিয়ে গেলুম সেখানে একটা অনেককালের পুরনো বাগান ছিল লোকজন একেবারেই পেরায় সেখানে আসে না সেখানে একটা পুকুরও ছিল আমি কুসুমকে বললুম কুসুম গুরুদেব যে বাগানে থাকেন আমরা তার খুব কাছেই চলে এসেছি শোন তার সাথে দেখা করার আগে সুচি হতে হবে বুঝলি ওই যে পুকুর আছে ওইখানে একবার ডুব দিয়ে শুদ্ধ হয়ে ওনার কাছে গেলেই মনের ইচ্ছে পূর্ণ হবে আচ্ছা আচ্ছা দিদি ভাই তবে তাই করি আমি ভালো করে ডুব দিয়ে তবেই যাব হ্যাঁ এক কাজ কর দেখি তোর গয়নাগুলো খুলে এই ঘাটের কাছে রেখে দে শুধু শুধু গয়নায় জল লাগাবার দরকার নেই চান সেরে আবার পরে নিষ্কুন কুসুমের যাতে কোনো রকম সন্দেহ না হয় তাই আমি আগে পুকুরে নামলো তারপর কুসুমও সব গয়না খুলে রেখে আস্তে আস্তে জলে নামলো আমি কুসুমের কাছে এগিয়ে গেল তারপর তাকে পিছন থেকে চেপে ধরে জলের নিচে ডুবিয়ে দিল সে ছটপট ছটপট ছটপট ছটপট করতে লাগলো আর আমি শক্ত করে তাকে চুবিয়ে রাখলাম কিছুতেই উঠতে দিলাম না তারপর তারপর কিছুক্ষণ পরে সে পাথর হয়ে গেল আর আমি তখন তার দেহটাকে পুকুরের নিচে বেঁধে রেখে উঠে এলাম তারপর গয়নাগুলো গুছিয়ে নিয়ে চুপচাপ ফিরে এলুম বাড়িতে এক দুদিনের মধ্যেই সব গয়না বেচে টাকা পেলুম আর সোনাগাছি ওখানে আর গেলে না না না কুসুম মারা যাওয়ার দুদিন পরে আমি আবার সোনাগাছিতে গেলুম ওখানে লোকে কি বলছে সেটাও তো জানা দরকার না শুনলুম কেউ কেউ বলছে ও নাকি দেশের বাড়ি চলে গেছে আর কেউ বলছে ওর বাবু ওকে কোথাও নিয়ে গেছে বুঝলুম সন্দেহের কোনো কারণ নেই আট দিন পরে শুনলুম খবরের কাগজে লিখেছে কলকাতার মানিকতলা থেকে একটু দূরে পুরনো বাগান বাড়ির মধ্যে একটা পুকুরের ভিতর একটি মেয়ে ছেলের লাশ পাওয়া গেছে কার লাশ জানা যায়নি তবে ডাক্তারি পরীক্ষায় বলা হয়েছে যে জলে ডুবেই মৃত্যু হয়েছে পুলিশ মনে করছে সে মহিলা হয়তো আত্মহত্যা করেছেন আমি পরিষ্কার বুঝতে পারলুম যা ভেবেছিলুম ঠিক তাই হয়েছে এবারেও ধরা পড়লে না আর সেই কারণেই তোমার মনে হলো এরকমটা চালিয়ে গেলে বেশ হয় তিন বছর বুঝলেন দারোগা বাবু তিন বছরের মধ্যে আমি পাঁচ পাঁচটা খুন করলুম একইভাবে সেই এক পুকুরের জলে চুবিয়ে আর তারপর তাদের গয়না বেচে আমার আর হরির থাকা খাবার ব্যবস্থা করলাম তবে কথায় বলে না ধম্মের কল বাতাসে নড়ে আর অধম্মের পাপের কল শুধু বাতাসে নয় জীবন পুড়িয়ে ছাড়খাড় করে দেয় এত সাবধান হয়েও মার খেলাম একবার একটা মেয়ে ছেলেকে নিয়ে পুকুরে চুবোতে যাব এমন সময় একটা লোক কে জানে করতে কে ছিল দেখে ফেলে আমায় আমায় ধরে নিয়ে যায় থানায় থানার দারোগাবাবুর কি মনে হলো কে জানে আমাকে ছেড়ে দিলেন কিন্তু কপাল আমাকে ছাড়ল না যে মেয়ে ছেলেটাকে আমি ডুবিয়ে মারতে চেয়েছিলুম সে আপনার সঙ্গে যোগাযোগ করে আর আপনি এই মামলা তদন্তের ভার নেন তারপর খুনের চেষ্টা করার অপরাধে আমায় কাঠ গড়ায় তোলেন থানার দারোগা যে আমার নামে কেস নেয়নি আমাকে ছেড়ে দিয়েছে সেটাও সামনে চলে আসে সেই দারোগা নিজের চাকরি বাঁচানোর জন্য এই কেসে আমাকে নির্দোষ প্রমাণ করতে উঠে পড়ে লাগলেন আর সে যাত্রায় তাঁর কি পায় আমি বেঁচে গেলুম কিন্তু তোমার ভুয়ো গুরুদেবের ব্যবসা সেইটে আর চলল না সবাই জানতে পেরে গেল যে আমার ওই গুরু টুরু কেউ নেই সব মিচে কথা কেউ আমার আর বিশ্বাস করতে চাইল না এমনকি যেখানে আমি থাকতুম সেখান থেকেও লোকেরা আমায় তাড়িয়ে দিলে তখন আমি হরিকে নিয়ে পাঁচু ধোপানির গলির মধ্যে একটা ঘরে এসে উঠলুম আবার তোমার মাথায় কিছু একটা সাংঘাতিক প্ল্যান এলো তাই তো এটারও আগে আমার সাথে আলাপ হলো পিওর আমার পাশের ঘরেই থাকতো পিও ওর সঙ্গে সর করেই তো আমি রাজকুমারীকে খুন করি আমার শেষ লীলা আর আপনি এসে আমাকে ধরে ফেলেন বুঝলাম ত্রিলোক্য তোমার হাতে সময় আর একেবারেই নেই তুমিও জানো তোমার যদি কোনো শেষ ইচ্ছে থাকে দারোগা বাবু আমার যা হওয়ার হয়ে গেছে আর তো ফেরবার উপায় নাই কিন্তু আমার হরি ওর কোনো দোষ নেই দ্বারকা বাবু ও একেবারে নিষ্পাপ আমি চলে যাওয়ার পর ওর একটু খোঁজ খবর রাখবেন দেখবে ওর যেন কোনো কষ্ট না হয় আর কারোর সাথে দেখা করতে চাইনি আমি আর যে কটা দিন রয়েছে ফাঁসির আগে আমি একাই থাকতে চাই আপনি যদি সেইটা একটু ব্যবস্থা করে দেন তোমাকে আর কেউ বিরক্ত করবে না দারোগা বাবু আপনাকে সব কথা বলতে পেরে মনের বোঝা যে একটু কমলো বলবো না কারণ পাপের ভারে আমার গোটা শরীরের ওজনই অনেক বেড়ে গেছে তবু সব কথা বলতে পেরে ভেতরটা শান্ত লাগছে আচ্ছা আপনি এখন বরং আসুন ভালো থাকবেন সানডে সাসপেন্সে আজ শুনছিলেন কলকাতা পুলিশের দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায়ের গল্পের ওপর আধারিত স্বীকারোক্তি জেলারের ভূমিকায় অত্রি কুসুম অয়ন্তিকা তারা সুন্দরীর ভূমিকায় শ্রীমতী উর্মিমালা বসু ত্রৈলোক্যর প্রথম প্রেমিক এবং জামাই মীর সোনাগাছির মহিলাদের চরিত্রে অয়ন্তিকা শ্রী এবং গধুলি মদ্যপ ছেলে সমক অন্যান্য চরিত্রে পুষ্পল এবং অমর্ত্য ত্রৈলোক্য তারিণীর চরিত্রে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী এবং কালীবাবুর ভূমিকায় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য গল্প পাঠে প্রিয়নাথ মুখোপাধ্যায় থানার ইন্সপেক্টরের চরিত্রে এবং পর্ব পরিচালনায় দ্বীপ গণেশের চরিত্রে এবং গল্পের সূত্রধার আমি অগ্নি গল্পের রেডিও রূপান্তর শব্দগ্রহণ এবং বিশেষ সহযোগিতায় গোধূলি ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত সৌম্য এবং শুভ এই গল্পটির দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেন হেরিটেজ ওয়াক ক্যালকাটার কর্ণধার ডক্টর তথাগত নিয়োগী গল্পের ঐতিহাসিক প্রেক্ষাপট পুনর্নির্মাণেও ডক্টর নিয়োগী আমাদের অনেক সাহায্য করেছেন তাকে জানাই আমাদের আন্তরিক কৃতজ্ঞতা শেষ হল প্রিয়নাথ মুখোপাধ্যায়ের কাহিনীর ওপর আধারিত স্বীকারোক্তি বেওয়ারিশ লাশের মামলা নিয়ে রেডিও মির্চিতে আবার ফিরে আসবেন দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায়